বিশ্লেষণ কেন কি করতে কি করতে এলো কোথায় কেন দুজবর কেন দুজের কেন দু পেশ তো উনি লিখে দিয়েছেন ইন্নান নিসা শয়াতিন মেয়েরা হচ্ছে শয়তান ইন্নান নিসা শয়াতিন খুলিগনা লানা মেয়েদিকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে নাউজুবিল্লাহ কিমিন শর্রি শয়াতিন শয়তানের খারাপি থেকে আল্লাহর পানা চাইছি লিখে দিয়ে চলে গেছে তিন লাইন শায়াতিনুন লানা বিল্লাহি মিন শাররি শায়াতিন মেয়েরা শয়তানের তীর আমাদের জন্য সৃষ্টি আল্লাহর কাছে তার থেকে পানা চাইছি এরপরে একটা মেয়ে ছেলে নিচে তিন লাইন লিখে যাচ্ছে বুঝলেন আহা কি কবি কি এর মানে আপনার ছন্দ লালিত্য ইন্নান নিসা রায়াহীনুন খুলিকনা লাকুম কুল্লুকুম তাস্তাই সম্মার রায়াকিন আহা মেয়েরা হচ্ছে গোলাপ পুরুষের জন্য সৃষ্টি করেছে পুরুষ গোলাপ শুনতে ভালোবাসে মরদ মানুষটা এসে যখন পদ্মটা পড়েছে সে বলছে শালা আর দেওয়া যাবে না পালিয়ে যাই ইন্নান নিসা রায়াকিনুন রাইহান মানে গোলাপ ইন্নান নিসা রায়াকিনুন খুলিক না লাকুম তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে তা নাহলে কত বড় বড় শাহরুখ খান ডিগমাজি মেরে মরে যাবে শাহরুখ খান আন্ডার খেলেন বলে ডিগমাজি মারে দেখেছেন আপনারা একটা সুন্দরী মেয়ে পেরিয়ে যাচ্ছে বলে ডিগমাজি মারছি কোন বলে তোমার লোকে পাগল হয়ে গেছি দিল দিয়ে দিয়া মাই তো পিয়ার কিয়া পাগল হয়ে গিয়া আহা আমি যখন ওয়াজ করি না যে মেয়েরা যদি একটু সাবধানে চলতো আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছে মরদরা টাকা ছাগল নিয়ে যে বলতো তোমাকে বিয়ে করবো প্যাকালের মা প্যাকালের মা কেন হবে তখন তো প্যাকালের মা হয় নাই দিদি ছেলে কিন্তু মেয়েরা খালি বেল্ললা পরা জামা পাজামা পরছে আবার মশারি আর সালাই চোখ এত বালা বুঝলেন এত বলছি মশারি দিকে যায় না সামনে যে হাজির বলছি এইদিকে দেখ হেমসাগর আম আছে ল্যামড়া বাদামি আমরা মশারি দেখবো আর সব ভাই মশারি পরিয়ে নিয়ে যাচ্ছে এবারে দামে আর বিকুচ্ছে না মশাই কেটে কেটে আমরা নানা রকম ঘা হয়ে গেছে এবারে ফোন লাগবে মোটরসাইকেল লাগবে টাকা লাগবে সোনা লাগবে তবে বিয়ে করবে নাহলে আমি কতবার ওয়াজ করেছি বিরিয়ানির বাবুর চিরা তারা মুড়ি আর আপনার দিকে চপ খায় বলে বিরিয়ানি খাবি না বলেন না বিরিয়ানি রান্না করছি সারা রাত গরম মলার খরবুতে ভেতরে আমি আমি বাসি ভাত খাবো আর চপ খাবো নাহলে মুড়ি খাবো তো আমাদের ছেলেরা স্কুলে কলেজে রাস্তায় বাগানে পার্কে দিয়ে বলছি বিয়ে করবি না আমি বিয়ে করবো বলে কেন বলে সঙ্গে সঙ্গে না আর আগে আমরা যখন পড়তাম তখন আমাদের অত বুদ্ধি ছিল না দীপালি আমার ক্লাস ফ্রেন্ড শিপালি আমার ক্লাস ফ্রেন্ড খুব ভালো ভালো এখনকার ছেলেরা আবার বলছে শিপালি আমার বিজ্ঞানটা তোর বই ভরে দি ঘর নিয়ে চলে যা আমি বিকেলবেলায় আনতে যাবো তাহলে তোর আরেকবার দেখা হবে তার মা বলছে কি ব্যাপার তুই এখানে কার্তিক বলে আমার বিজ্ঞানটা না দীপালির বইয়ের ভেতরে চলে এসেছে চলে আসে নাই নিয়ে চলে যায় তাহলে কি ভাব করার কাজ গো আশ্চর্য ঘটনা এসব তো ওলি আল্লাহরা জানবে না বুঝতে পারি না পারো নাই বলো সারা এখনকার ছেলেরা ভোর ভোর টিউশনি যাচ্ছে আমরা তখন পড়তেই যেতাম না খালি ফাঁকি আমার ক্লাস ফোর পাস করতে মোজ বেরিয়ে গেল মাস্টাররা ভয় খেত জানতো ডেলি মাথা চেলিয়ে দিবে আমার মাস্টার দিকে বলতে মাস্টার বলছে আমাকে যদি মারেন গা দিয়ে যখন যাবেন চেন দিয়ে দেবো বলে তোকে কোনোদিন মারবো না সে মাস্টারমশাই সব অনেকে বেঁচে আছে অনেকে বেঁচে নাই গঙ্গাধর ঘোষ বনমালী চট্টোপাধ্যায় বেঁচে আছেন ঘোষিত আছেন আমি একদিন দেখা করতে গেলাম তো বললে শখ তুমি তো মহানুভব ব্যক্তি হয়েছো জি হ্যাঁ মলবি হয়েছি আর মনে মনে হচ্ছে ডেলা কিরাম ওরা জানছে যে এই সেই শখ তো আমাদের সময় তো আলাদা ছিল এখন আলাদা এখন সকাল সকাল টিউশনি যাচ্ছে কেন বলেন দীপালিকে বলছে তুই চলে আসবি তখন মাস্টার আসবে না দুজনে মিলে জ্যামিতি পাটিগণি সব করে নেবো মৌলবি তুমি ওয়াজ করে কি করবে অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি বেবিচার খারাপি বিয়েতে পণ সুদ বাড়ি তাড়ি আর ফের নামাজ না দুরাকার নামাজ পড়ুন দুরাকাত নামাজে আপনি কামিয়াবি যদি সুদ না থাকে বাড়ি না থাকে তাড়ি না থাকে ব্যবিচার না থাকে অন্যায় না থাকে বিবিদের মধ্যে পর্দা থাকে আপনি দুরাকাতে কামিয়াব বেশি নামাজ পড়তে হবে না অত নফল আর আপনার তাহাজ আর আপনার সকালি আর এসরাক আর আউআবিন আর চাষ এসব করতে হবে না ফরজ নামাজটা আদায় করুন ওয়াজিব সুন্নত পড়ুন আর বাস আল্লাহকে দেখান আমি পরেজগার আপনি চেন্নতেই তার নাম ইসলাম দুনিয়ার অনেক করেছেন আর পুরু গোলমাল দারুণ পস্তাতে হবে সেখানে একটা একটা করে বলবো মাদ্রাসার জলসা বাবা আমার ফন হচ্ছে সাবজেক্ট হচ্ছে সেরেক বেদাত কুফরি কোনটা বলি কোনটা না বলি এখন এই আব্দুর রাজ্জাক রথ আর আপনাদেরকে বামুনের ছেলে আর হাবিবুল্লাহ है जाकिर नायक के मुतालिक आपका क्या ख्याल है रोशनी डालिए अरे जाकिर नायक के बारे में कुछ रोशनी डालना ही तो खराबी है মাহমুদুর রব সাহেব কি বলেছেন না বলেছে আমি জানি না আমার একটা ফতোয়া শুনে নেন আমি গরিব মানুষের ছেলে বলছি জাকির নায়ক আসমানে আছে না জমিনে আছে জানি না পাশ করেছে না করে নাই জানি না কসম ক্ষুধার করে বলছি সে আলেম লয় কারো কিছু বলার থাকে তো দাঁড়িয়ে বলুন জাকির নায়ক আসমানে আছে না জমিনে ইংরেজি জানে না বাংলা তা জানি না কসম ক্ষুধার করে বলছি সে আলেম লয় আলেম নয় সে আলেমের ইংরাজি বাংলার অনুবাদের অনুবাদকের ওপরে নির্ভরশীল বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নিসাই এমনি মাজা কোরআন স্বামী আলমগিরি হেদায়তুল মুক্তার আইনুল হেদা রদ্দুল মুখতার সমস্ত বইয়ের অনুবাদের ওপরে নির্ভরশীল অনুবাদে যদি ভুল থাকে জাকের নায়ক ভুল বলতে বাধ্য হবে যেহেতু তার এলেম কালাম নাই কোনটা গ্রামেটিক্যাল দিক কোনটা আপনার দিকে এটা অলঙ্কার কোনটা আপনার আরবি সাহিত্য কোনটা ফেকা কোনটা উসুল এসব তার কিছু জানা নাই তিনি অনুবাদের অনুবাদকের ওপরে নির্ভরশীল এই কথাটা মাথায় রাখলেই ভুলে যাবে তিনি কে আর কি জানেন বাস তের আর কম্পিউটার আছে ল্যাপটপ আছে আপনার স্টাডি আছে খোঁজ খবর নিচ্ছে তর্ক ভালো জানে কথাবার্তা রাখতে জানেন ইংরেজি ভালো জানেন সব রাইট কিন্তু কসম খোদার করে বলছি আলেম নয় সব ফজিলত শেষ সেই কারণে তার সম্বন্ধে আলোচনা আমি তো একবারই ঘোর বিরোধী কারণ আমি নিজে যেটুকু শুনেছি সেটুকু জাহেলানা কালাম আড্ডা তার কাছ থেকে শুনেছি আর যুক্তিতর্ক যেগুলো দেয় ওর থেকে ভালো ভালো আলেমরা অনেক যুক্তিতর্ক জানে কারি তাইব সাহেব রহমতুল্লাহ আলাই নৌবর আল্লাহ মরকাদা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই নৌবর আল্লাহ মরকাদা জয়িদ জয়িদ আলেম আর জবরদস্ত পণ্ডিত আর গুণী জ্ঞানী আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই মিশরের কুতুবখানা থেকে নুরলেজা পড়ে এসে এখান থেকে লেকে ছাপিয়ে পাঠিয়ে দিল একটা কপি যে আমি খালি পড়ে মুখস্থ করে নিয়েছি এলাও তোমাদের কপি ফেরত দিচ্ছি তাদেরকে চেয়েছিল তারা দেয় নাই লেকে ফেরত দিয়েছিল চলতে ফিরতে কুতুবখানা বলা হতো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ লাইকে বাবজিরা সোনারা কোথায় আছেন গ্রাম মেডিকেল ডেক আজকে হয়তো মৌলানা ইউনুস সাহেব মাদাজিল্লাহুল আলী আমার উস্তাদ বুখারির তিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ মহাদ্দিস এত বড় ফকিল উম্মা এত বড় পণ্ডিত মহাক্কিক মুদাব্বির জাহিন আল্লাহ তালা যাকে করে সেই হয় তো এইসব কি কার নাম করছে আমাদের ওইসব আমাদের শুনতে ভালো লাগে না ওইসব সম্বন্ধে জিজ্ঞেস করো না যা বলছি সেই কথাগুলি কান দেন এই কথাগুলোর উপরে আমল করুন দেখবেন আজকেও লাভ হবে কালকেও লাভ হবে মাদ্রাসার জলসা তাই এলমিয়াত কাবেলিয়াত লিয়াকাত সালাহিয়াত এখানে আমরা আপনার দিকে বালাকাত ফসাহাত নানা রকম আছে অলঙ্কার শাস্ত্র বইপত্র পড়ানো হয় এসে বসে দেখুন কি ফুল খেলেন লাইনের তফসির যখন ওস্তাদরা করেন সেখানে কি লাভ ছাত্ররা পায় আর তিনারা কি পান কিসের প্রশ্নের ওপরে কি উত্তর হয় কোন প্রশ্নের কতটা উত্তর হতে হবে কি উত্তর হতে হবে আমরা আমাদের ওস্তাদকে দেখেছি তো আমাকে যার লাইন পড়াচ্ছেন নেসার আহমদ সাহেব গুন্ডাভি আর একটা খণ্ড পড়েছেন সজ্জাদ আহমদ সাহেব মুরাদাভি মেশকাব শরীফ পড়িয়েছেন মঈনুদ্দিন সাহেব আব্বাল সানি পড়িয়েছেন মুরাদাবাদের সজ্জাদ আহমদ সাহেব মুরাদাবাদি মিসকাত আমি আরশদ মাদানি সাহেব মদ্দাদিল্লাহ আলীর কাছেও পড়েছি সাহিতে আমি শাহী এবং এমদাদিয়া দুটোতেই পড়েছি সেই জন্য আমার কেউ কাসিমে লেখলে আমলে ভাই লিখতে পারো আমি শাহীতেও পড়েছি কাসিমেও লিখতে পারো শাহী হচ্ছে দেওবানের শাক বলে শাহী ছাত্রদিকে কাসিমই বলা হয় আর এমদাদিয়াকে এমদাদি আর আপনার হায়াতুল উলুমের আপনার দিকে হায়াতি আর আমাদের মাজাহিরি বলা হয় মাজাহুল উলুমওয়ালা দিকে তো এলমিয়াতের যে বরকত আপনারা আলেম এলেমার পিছনে লাগছেন আর নানা রকম মাদ্রাসা মক্তব খানকা নানুষের মহাপাপ মাদ্রাসার ছেলেরা সকালে কোরআন তেলাওত কেতাব এলেম কালাম সেরেক বেদাত কুফরি থেকে বাঁচাবার জন্য যে মেহনত যে কাঁদা কাটা তার বরকতে এলাকার বেঈমানদের উপরে আল্লাহ তালা গজব নাজিল করে না আর বেঈমানরা মনে করে আল্লাহ আমাদেরকে ধরতে পারে না কাঁচা কচিদের কোরআন তেলাওত আর আল্লাহর কাছে প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজে হাত তোলা আলেম ওলামাদের এলাকার মানুষ বুঝতে পারে না কার বরকতে কার গজব কোন দিকে সরে যাচ্ছে তাই আমার সাবজেক্ট শেখ বেদাত সে সম্বন্ধে গুটি কয়েক বলবো আব্দুর রাজ্জাক রথ হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ রাজু চক্রবর্তী মিঠুনের দূর সম্পর্কের ভাইপো নাকি আরও অনেকে ইসলাম কবুল করেছে কেউ ভটচাঁদ কেউ চ্যাটার্জি তাদেরকে বললাম কি ব্যাপার তোমরা মুসলমান হতে গেলে কেন কাবাবের খসবোতে বললেন না রে ভাই না আমাদের তেত্রিশ কোটি দেবতা তাই সেখান থেকে সরে এলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের পতাকা তলে এলে এত লোককে পুষাতে হবে না একজনকে ডাকলেই হবে আর কি বলে আমার মাকে পোড়াচ্ছিল বিবস্ত্র হয়ে গেল দেখতে খারাপ লাগছিল তাই আমি ইসলামের পতাকা তলে এসছি এরা সুন্দরভাবে আদব কায়দায় কবর দেয় কিন্তু বলে কিন্তু কি ভাই আবার বলে এসে দেখছি ওদের তেত্রিশ কোটি এদের ছেষট্টি কোটি রৌজা দরগা থান মাজার ইমামবাড়া কবরথান পীরতালা মেইদিতলা খেজুরতলা মলই বাবা খেপা বাবা লোকনাথ বাবা ভুল্লা বাবা আমি দেখছি এদের তো অনেক বেশি এই তো খাটার জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তালাই বাসা তো সবাই আজকে মনে মনে করুন দিন কৈথনের জালসায় যে আজ থেকে ইনশাল্লাহ আজির জীবনে সেরেক করব না বলুন ইনশাল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা সেরেকের গোনা ছাড়া সব গুণা মাফ করে দেব সেরেকের গোনা কোনোদিন মাফ করব না সবাই বলুন সেরেক করব না আর সেরেকের গোনা মাফ করবো না আপনার কাছেই তো মশলা আছে বিবি যদি কাপড় পুড়ে দেয় এনে দেবো বিবি যদি তরকারি খারাপ করে দেয় অন্য তরকারি দিয়ে খেয়ে নেবো কিন্তু পালঙে যদি কাউকে কামনা করে সাড়ে সাতশো তালাক দেবো কুরুলে করে চুটিয়ে কেটে দেবো আল্লাহ তালা বলছেন আমাদের গোলমাল মাফ করে দেবো রুজাই ভুল হলে মাফ করে দেবো কিন্তু সেরেক করলে আমি কোনোদিন মাফ করব না সবাই বলুন সেরেক করবো না ইনশাল্লাহ কঠিন মশলা আর আমরা বললে কি হবে একটা মশলা সবাই আজকে মাথায় করে নিয়ে যান আমার সঙ্গে আবার হয়তো হাসরে দেখা হবে শরীর খুব খারাপ কি মশলা বলুন দিন হেদায়েতের মালিক আল্লাহ সবাই বলুন হেদায়তের মালিককে এই যতগুলো সন্ধ্যা থেকে মৌলবি এমনকি দেওবাদের হজরত পর্যন্ত আর যত মৌলবি খোদবা পড়েছে এই হজরত পর্যন্ত কি বলেছে জানেন দোয়া করছি আর খুদবর ওয়াজ আর নসিহত কিন্তু কি বলেছে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাহ ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ একবারই নবীজি থেকে চলে আসছে খুতবা আল্লাহ যাকে হেদায়েত দেবে প্রত্যেকদিন জুম্মায় পড়ে ইমামরা মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে গোমরা কে করতে পারে আর আল্লাহ যাকে গোমরা করবে তাকে হেদায়েত কে করতে পারে ওয়াজ নসিহত চলবে জেকের ফেকের দাওয়াত তাবলিগ মাদ্রাসা মক্তব খানকা মারত কিন্তু হেদায়তের মালিক সবাই বলুন হেদায়তের মালিক আল্লাহ আজকে অনেকে মনে মনে করবে মৌলবি শকতের কাঁদা কাটাতেই আমি কাল থেকে নামাজি হব আল্লাহ বলছে আমি কবুল না করলে তুমি কোনোদিন নামাজি হতে পারবে না তোমার ইচ্ছার কোনো মূল্য নাই ওমা না ইল্লা ইয়াশাল্লাহু রাব্বুল আলামিন তোমার চাহনে সে কুছ নেই হতায় ওই হতা হ্যাঁ জো রব্বুল আলমিনে চাতে হ্যাঁ তোমাদের চাওয়াতে ইচ্ছাতে আশা আকাঙ্ক্ষায় কিচ্ছু হয় না আল্লাহ রব্বুল আলমিন চাইলে হয় তিনি যদি চান নামাজি করে লব তিনি যদি চান দাড়ি রাখাবো তিনি যদি চান তাবলিগ করাবো তিনি যদি চান মাদ্রাসায় ছেলে ভর্তি করাবো তিনি যদি চান আলেম করব পৃথিবীর কেউ আটকাতে পারবে না তো যতগুলো লোকের দাঁড়িয়ে আছে নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন সারা রাত যদি কাঁদেন আল্লাহর মেহরবানি আল্লাহ আমাকে কবুল করেছেন আল্লাহর মেহরবানি আল্লাহ আমাকে কবুল করেছেন কত হমরা চমরা কত ধনী পানি খাওয়ালেও শেষ হয়েছে মাল আর পানি না খাওয়ালো হ্যাঁ যাও চলে যাও মনে করছে জেনারেটর ভরে চালিয়ে নেব তেল ভরে কি জেনারেটর যাও মকবুল যাও এ বাবা আমার এই চারটি ক্যাসেট আছে আর চারটি বই আছে আমার মারুতি ওইখানে থাকবে গেটের ওই ধারে বাইরে যাদের নেবার দরকার শেষকালে একটা একটা নিয়ে নেবেন আর আমার এই তো বললাম হয়েছে একবারই তবু আপনাদের দোয়ায় সবাই একবার দোয়া করুন আল্লাহ আমাকে শিফায় আজেলা দায়মা মুস্তাম্বারা কুল্লি দান করুক বলুন আমিন সুম্মা আমিন সবাই অন্তরের সাথে বলুন আল্লাহ ভাইকে ভালো করে দাও আমিন সুম্মা আমিন মায়েদের বোনেদের আপনাদের দোয়া লাগলে যদি শেফা হয়ে যায় তার কারণ হচ্ছে অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় আসছি আর অস্বস্তিকর অবস্থায় কথাবার্তা লাগছি এই কথা যেখানে বার হচ্ছে কথা যেখান থেকে আসছে সেদিকটা আল্লাহ তাল্লাহ ঠিক রেখেছে তাই কথাবার্তা শুনলে তো আপনি অসুস্থ বুঝতে পারবেন না কিন্তু এত অসুস্থ যে আল্লাহ জানেন কে বান মারলে কে জাদু করলে তা আল্লাহ জানে সাধারণ আবার বালি বান মেরেছে খালি কর কর করছে বালি বান কিন্তু তাদের জানা নাই যে আমি আমাবস্যায় হয়েছি বান আমাকে লাগবে না সেটা জানে না তাদের বান ঘুরে যেয়ে তাদেরকেই লাগবে তো একটা একটা করে বলছি বাবা সবাই বলুন সেরেক করবো না إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله সূরা লোকমান 21 পারা আহা হা সেদিনের কথা স্মরণ করো যেদিনে নুহ নবী তার বেটাকে ছলে বলিতেছিলেন লা তুষরে কে বিল্লাহ হে আমার প্রিয়তম পুত্র তুমি আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরিক করো না ইন্না শিরকালা দুলমুন আদিম সেরেক হচ্ছে সব থেকে বড় গুণা সবাই বলুন সেরেক করব না এটা তো আমি নিজের তরফ থেকে আর গল্প করে বানিয়ে বলি নাই হেদায়েতের মালিক আল্লাহ যদি নামাজ পড়তে পান তো কেঁদে কেঁদে বলবেন আল্লাহ তুমি এত মেহেরবান আমাকে কবুল করেছ আল্লাহ তুমি না কবুল করলে নামাজ পড়তে পারতাম না আল্লাহ তুমি না কবুল করলে এখানে আসতে পারতাম না এই জন্য কাঁদুন দাঁড়িয়ে রাখুন পরেশগার হন মোত্তাকে হন দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে বাবজিরা সেই আমি আমার কেশাই বলছি হেদায়তের মালিক আল্লাহ কবুল করলে হবে একজন একটা দশ কেজি ওজনের মাছ কিনে নিয়ে যাচ্ছে বুঝলেন আর একজনকে বলছে আমাদের মাছটা বুঝিয়ে দিবে কৈথন মাদ্রাসায় বলে হ্যাঁ দেবো আর এসছে এক জায়গায় আর আজান হয়ে গেল মসজিদে বলে আপনার মাঝ রইল আমি নামাজ পড়তে যাচ্ছি অপেক্ষা করবেন করুন চলে যাবেন যান তো অপেক্ষা করবে অপেক্ষা করে আছে নামাজ হয়ে গেল সব মুসল্লি বেরিয়ে গেছে সে বেরুচ্ছে না মসজিদের বাইরে যে বললো কি রে এখন আসছি না সাড়া দিচ্ছে না মসজিদের ভেতরে এক পা বাইরে এক পা হজরত শেখ লিখেছেন ফাজাইলে আমালে যে বলছে কি রে রমজানি কিউনি নিয়ে তো বলছে বাইরে যেতে দিচ্ছে না বলে কে রে বলছে তোমাকে ভেতরে আসতে দিচ্ছে না মসজিদের ভেতরে এক পা বাইরে এক পা নামাজ পড়তে যায় নাই তো বললে কে আসতে দিচ্ছে না বলে যে তোমাকে ভেতরে আসতে দিচ্ছে না সে আমাকে বাইরে যেতে দিচ্ছে না একবার সুবানা রব্বিয়াল আলা বললে মনে হচ্ছে আরেকবার বলি একবার সুবানা রব্বিয়াল আলা বললে মনে হচ্ছে আরেকবার বলি আলাদা ভালোবাসা আলাদা মহব্বত সুবানা রব্বিয়াল আলার ওপরে তাই সবাই বলুন সেরেক করবো না ইনশাল্লাহ গায়ে যদি ইমামবাড়া থাকে ভেঙে চাড়িয়ে দেন খেজুর তালা থাকে তা কেটে দেন পীর তালা মেহদি তালা থাকে তা মিসমার করে দেন মেয়েদের বড় পীর তার স্বামী আর আপনাদের আমাদের পীর যে যার কাছে বায়েত হবেন জেকেট নেবেন তসবি নেবেন তেলাওত নেবেন নামাজ পড়বেন রোজা রাখবেন কোনোদিন পীরকে নিয়ে যে যেন বইয়ের কোলে বোস করিয়ে দিবেন না পীর শালাও জাহান নামে যাবে আর ওর বউ যাবে উ যাবে আমাদের তরিকা হচ্ছে পীররা মেয়েরা ওই ধারে থাকবে পাগড়ি বিছিয়ে দেবো পাগড়িতে হাত দিয়ে বায়াত হবে আর পর্দাতে নসিহত করে দেবো ব্যাস নামাজ পড়বে রোজা রাখবে স্বামী ভক্তি করবে ইত্যাদি ইত্যাদি কাছে এসো কাছে বসো যেমন আপনার বাউল বৈষ্ণবদের আজকে না চিনলে কাল চিনতে পারবো না বলে চলো শালা কবরকে ফেরেস তারা চিনিয়ে দেবে এমন মার মারবে বুঝতে পারবে সেদিনে পরের মেয়ে দেখার কি মশলা মেয়েদিকে দেখা কাতান জায়জ নাই বলা তাকরা বুঝছে না ইন্নাহু কানা ফাহিশাতামাসা সাবিলা তোমরা ব্যবিচারের নিকটে যেও না মানে যে কাজ করলে যে কথা বললে যেখানে দাঁড়ালে ব্যবিচার হবে সেখানে যেও না আমাদের মেয়েরা ঘাটে পোকা থাকে মুরগির লেগে হাঁসের লেগে আর খেজুর পাতা নিয়ে তালাই বুনতে বসে আর মাদুরলা চাটাইওলা আইসক্রিমওয়ালাকে বলে আমাদের ঘর দিয়ে এসো মনে হচ্ছে যেন ওর দুলা ভাই আমাদের ঘর দিয়ে এসো আমরা মৌলবীরা গা দিয়ে গেলে পারা একটু পর্দা করে পেরিয়ে যায় একটু নাড় করে কোনো মেয়ে যেন দেখতে না পায় মেয়েরা যেন আমাকে না দেখে আমার দেখলে মেয়েরাই দেখে না এরম করে বললো মৌলবি যাচ্ছিল আমরা দেখবো না আর তারা খেঁচাখেঁচি আর কাপড়ওয়ালা মাদুরওয়ালা আইসক্রিমওয়ালা চলিয়াই ঘর কে মনে হচ্ছে আমার দুল্লা ভাই যা ঘরকে ডেকে নিয়ে যা তারপর দেখবি কিরম আর কিছু কিছু নেমো খারাম লোক আছে তারা আবার চুরি ব্যবসা করে সে মরদগুলো হিজিয়ে মরদ না কি জানি মানে তারা বলছে চুরি কিনুক না কিনুক যদি দুটো পরিয়ে দেখাতে পারি তাও আর পয়সা নেবো না খালা শোধ হয়ে গেছে নরম হাত সেসালা হিজড়ে গো নাহলে চুরি ব্যবসা করে মর্দ মানুষে ছি ছি ছি তো বাস্তাক ফেরুল্লাহ চুরি স্বামী কিনে এনে দেবে নাহলে মেয়েদের হাতে মেয়েরা পড়তে পারে নাহলে এমনি মশলা যেটা হচ্ছে মাঝি সাঁওতাল অমুসলিম ইহুদি খ্রিস্টানের মেয়েদিকে পর্যন্ত মেয়েদের দেখা দেওয়া যায় নাই আপনাদের মনে হবে মেয়েকে দেখা দেবে কি হবে ওবে অন্য লোকের কাছে যে তোর বইয়ের নাগ নকশা বলে দেবে দারুণ লাগ দারুণ চোখ দারুণ ফর্সা তখন খালি কুলতালার মতন ডেলা পড়বে সেই কারণে বিজাতির মেয়েকে পর্যন্ত দেখা দেওয়া শরীয়তে নিষেধ করে দিয়েছে সে যে গা মায়ে চাঁড় করে দিবে রূপ রং কেমন বলে দেবে সেখানে ইসলামকে একটু বোঝা জানা তারপরে আল্লাহ বলছেন ওয়াবসাইন আল ইনসান বে ওয়ালিদাই হামালাতু উম্মুহু আহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আহা আল্লাহ তালা বলছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করিবে সবাই বলুন আজ থেকে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো বাপের সঙ্গে ভালো ব্যবহার করব এটা আগে নামাজ দুরাকাত গোলমাল হলে মাফ করে দেবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে জাহান নামে যেতে হবে লেখেলেন কলম থাকে তা কাবা ঘরে যদি নামাজ পড়েন আর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার রেহাই নাই খুব ভালো করে শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করেন তা না হলে পস্তাতে হবে বাপজিরা সোনার লাল আমার গুণীজনেরা আল্লাহ বলছেন দশ মাস দশ দিন পেটে ধারণ করে কষ্টের ওপরে কষ্ট সহ্য করে ওয়াহান আল্লাহ ওয়াহনিন অফিসালুহু ফিয়ামাইন দু বৎসরে ছাতির দুগ্ধ ছাড়ে তাই তোমরা তোমাদের মাকে কোনোদিন ভুলো না বাপের সঙ্গে সৎ ব্যবহার করিবে আবার এখানে যত মা বাপ আছে এরা মনে মনে করবে আমরা লাট সাহেব আজ থেকে যেমন তাই তাই করবো আমাদের কিছু বলতে হবে না তখন আল্লাহ তালা বললেন ওয়াইন জাহাদা গালান তুশরিকা মা বিহিয়েল বিহি হুমা ও তুতি হুমা ওয়া ফিদ দুনিয়া মারুফা তোমার মা বাপ যদি অন্যায় আদেশ করে কোনো দিন মেনো না তোমার মা বাপ যদি সেরেক করতে বলে চুরি করতে বলে ফালা তুতি হুমা তাদের অনুসরণ করো না খবরদার না আল্লাহ তালার বিজ্ঞান তো কোরআন আবার আল্লাহ বলছেন অনেক লোক মনে মনে করিবে বাপ নামাজ পড়ে না তাই ভাত দেবো না মা রোজা রাখে না তাই চাদর দেবো না খোঁজ লব না আল্লাহ বলছেন ফির দুনিয়া মারুফা অমুসলিম হোক মুসলিম হোক ভালো হোক ও মন্দ হোক মা বাপের সঙ্গে দুনিয়াতে ব্যবহারটা ভালো করতে হবে মা বাপের সঙ্গে দুনিয়ায় খারাপ ব্যবহার করা চলবে না বাবজিরা সোনার লাল না আমার গুণীজনেরা সবাই বলুন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবো বলুন ইনশাল্লাহ মা বাপ যদি বাড়তি মুচি হয় আর আপনি মুসলমান হন আপনার সচ্ছলতা থাকে তাদের খোঁজ খবর নিতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে দেখবেন আজকেও লাভ হবে কালকেও লাভ হবে আল্লাহ মেহিরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসা করার মতো ভাষা নাই তারপরে আল্লাহ বলছেন ইয়া বনেয়া ইনতাকো মিসকালা হাব্বাতে মিন খারদাল হে আমার প্রিয়তম পুত্র তুমি যদি সর্ষে পরিমাণ পাপ করো সর্ষে পরিমাণ অপরাধ করো ইয়াতে বেহাল্লাহ আল্লাহ সেটা কেয়ামতের দিনে হাজির করবে হাত দুটো কথা বলবে পা দুটো সাক্ষী দেবে সেদিনে কি হবে তারপরে আল্লাহ বলছেন ইয়া বোনাইয়া কিমিসলা হে আমার প্রিয়তম পুত্র নামাজ কায়েম করো এই উঠছিস কেন পেশাব লেগেছে নাকি চুপ করে বস হ্যাঁ। এখনকার ছোট ছেলেদিকে পেশাব লাগছে কেন জানো চার হাজার আর পাঁচ হাজার ফাটাম ফাটাম ফাটাম ফাটাম গুড় খাগা রসগোল্লা খাগা গায়ে বল হবে মরদ হবি খালি চার হাজার আর পাঁচ হাজার গুড়াকুপ আর গুল আর একটু বুদ্ধির কমজোর হলে বিড়ি ধরিয়া ফু মনে থাকলে বুদ্ধি বেরুচ্ছে দিকে কাজ নাই তা বিড়ি ধরা আর আমাদের মুচমানরা তো দাঁত মাজে না এই কুলকুট নিয়ে ভাত নিয়ে কুল্লি করে দিলে মেরেল তিরিশ বছর বয়স যখন হয়ে গেল তখন হাফ ফু হাফ ফু লোকরা বললে লোকটা হাফ ফু করছে কেন বলছে তিরিশ বছর বিনা দাঁত মেঝে ভাত মেরেছে আর গুল গুড়াকুপ খৈনি মেরেছে আর কেউ কেউ দেখবে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে চোখের নামই দাগ আর চোখে দেখতে পাচ্ছে না আর খুব ফু খুব ফু লোকরা বলছে আহা আল্লাহ বলছে আহা করো না বহু তেঁতুল মেরেছে তবে ওই রকম পাপ ঘটেছে চাঁদ অন্যায় তেঁতুল তালা তালা মেহদি তালা নানা রকম অন্যায় ঘরে কমলা লেবুর মতন বউ রেখে দিয়ে আই লাভ ইউ কাম ইয়ার হামিদার মা বা কুলির মা সে একজন হাজি সাহেব হজ করতে গেলে বুঝলেন দিয়ে রুমাল কিনছে বিটির একটা বেটার একটা আর একটা রুমাল কিনেছে তো হাজিবি বলছে হ্যাঁ ইটা কার গো বলছে তো এটা গো আমাদের গায়ে সেই অমুকের ছেলেটা এতিম বলে গায়ে আর এতিম নাই খালি তার ছেলেটা তার মানে তার মায়ের সঙ্গে হাজি সাহেবের একটু চোখ মারামারি ছিল হাজিবি সেটা জানতো তো বলছে হ্যাঁ গো তুমি মক্কায় হজ করতে এসে তার লেগে রুমাল কিনছো তার মাকে এখনো বলো নয় বলছে মেয়েরে পাঠিয়ে দেবো চুপ কর তার মানে ও নিশা যে খুব খারাপ নিশা সে মজনুর বাপ মজনুকে হজ করতে নিয়ে গেলো যে বলছে কাবা ঘরের গিলাপ ধরে বল আল্লাহ আইলিকে কোনোদিন মহব্বত করব না তো সে কাবা ঘরের গিলাপ ধরে বলছে আল্লাহ তুমি শোনো বাপ যা বলছে বলুক যে আমি লাইলিকে কোনোদিন বলবো না তার বাপ বলছে কাবা ঘরের চাদরটা ছেড়ে দেবে না পাক হয়ে যাবে ছেড়ে দেবে যা গজি করছিস তো মানুষ যখন পাপ করে বুঝলেন ও কাবা ঘরে যেও সেই লক্ষ্য সেই দিকে সে প্যাকালের মায়ের লেগে চাদর কিনছে আর মানুষের বিবি ভালো পাড়া হলেও একজনে হাজি সাহেব একটা হাজি সাহেব বলছে হ্যাঁ বে তোর ভেব যে পূর্ণিমার চাঁদের মতো তেমনি রং তেমনি চোখ তেমনি দাগ আর তুই যাদের ঘরে যে বিকেলে চা খাস বসন্ত খালি দাগ কালো পাড়া তারপরে বলছি ওবে যখন আমার সামনে চলে না মুখের মা তখন মনে হয় হরিণ ছানা আর বিবির লেগে বলছে গদ গদে মুটা পাড়া তো ভালো লাগে না ওটাকে মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে এটা হলো চোখের রোগ চোখকে ঠিক করো আল্লাহ নবী বলেছে এই চোখের এমন রোগ পরের বউকে সুন্দরী করে ধরবে শয়তান আর নিজের বউটাকে খারাপ ইয়া মহারোগ সেইখানে আলে মোলামার কাছে বসার জেকের ফেকেরের মজলিসে আসা ইয়া বোনাইয়া আকিমিসলা হে আমার প্রিয়তম পুত্র তুমি নামাজ কায়েম করো অনেক বাউল বৈষ্ণব বলছে জীবনে একবার নামাজ পড়লে হবে আর আল্লাহ বলছেন বালে ঘর পর থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়তে হবে আল্লাহর নবী দুনিয়া থেকে যাবার আগে আবু বকরের পাশে বসে নামাজ পড়িয়েছেন ওমর ভুজালি খেয়েছে আব্দুর রহমান এমনি আউবকে দাঁড় করিয়েছেন আব্দুর রহমান এমনি আউব নামাজটা পুরু করেছে বাউল বস্তুম বলুক কেউ বলুক নামাজ জিন্দেগি ভর পড়বো সবাই বলুন ইনশাল্লাহুল আজিজ ঘরে বাইরে কাজা হলে সফরে হজরে সব সময় নামাজ পড়ুন আর নফল নামাজ ঘরে স্বামী স্ত্রী এক কাছে পড়ুন পড়ে তারপরে দোয়া করুন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য বিরাট কাজে লাগবে নফল নামাজ পাশাপাশি বললে দোষের হবে না নিয়ের যেন একটা না হয় বলে সোরাই আমার কাজ কাজ তো আমার মুক্তা দি আমি তোর ইমাম দুজনারই নামাজ হবে না আলাদা আলাদা পড়বে তাতেই পড়বে কিন্তু কথা হচ্ছে আলাদা আলাদা তারপরে দোয়া করবে কোলে বস করিয়ে নিয়ে দোয়া করো যে আল্লাহ বিবিকে ভালো রেখো নে কাউলাদ দিও রুজিতে বরকত দাও আমিন সুম্মা আমিন বিবি বলবে খুব ভালো দোয়া আজকাল তো দোয়া করবে কি মহব্বত নাই প্রেম নাই বলছে দুটো ছেলে হয়েছে নাহলে তোর ঘর করতাম না বলছে দুটো ছেলে হয়েছে নাহলে তোকে লেতন না এই করে করে চলছে যতদিন চলে মহব্বত নাই তো একবারই মহব্বত শেষ হয়ে গিয়েছে সবাই বলুন বিবিদের সঙ্গে মহব্বত করবো ইনশাল্লাহ দেখবেন কাজে লাগবে বাবা নেক আওলাদ হবে ভালোবাসা বাড়বে বিবিদের সঙ্গে মহব্বত নাই বলেই তো দুনিয়াতে এত আপনার যে খারাপই বাজে আওলাদ হচ্ছে মনে আমার কদর করছে না বিবিদের সঙ্গে মহব্বত হলে নেক আউলাদ জন্মাবে আর ভালো জিনিস পাবেন আর ভালো খানদানে বিয়ে করুন যাদের খানদানের বাচ্চা বেশি হবে আল্লাহ নই বলছে করে কোরেশি মেয়েকে বিয়ে করো যার বাচ্চা বেশি হবে ভালো করে লালন পালন করবে দেখবেন মেয়ে মানুষ দু রকমের মুরগি দু রকমের দেখবেন একটা মুরগি ছানা চড়াচ্ছে বারোটা ছানা দুটো চিলে নিয়ে চলে গেল কিছুই জানে না আলবেলা মুরগি আর একটা মুরগি কুড়িটা ছানা চড়াচ্ছে চিলের বলছে ছানা নিতে পারবে না তো দেখবেন অনেক মেয়ে মানুষ নিজের ছেলে লেপ চাপা দিয়ে মরে গিয়েছিল লেপ চাপা দেখলেন ছেলেটা মরে গিয়েছিল আর অনেক মেয়ে চকল কাজল করা দাঁত মাজা জামা পরানো সুন্দরী দু রকমের মেয়ে তো সবাই এমন মেয়ে করবে ছেলে বেশি হবে আর খুব আদর করে লালন পালন করবে এখন করবে কি ছাগলের চারটা ছানা হলে বলছে কুতা পেলিবে বলে পাটনা থেকে এনেছি বলে আমাকে একটা দিবি তো দারুণ জাগবে গোয়াল ভরে যাবে আর চার পাঁচ বছর বিয়ে করেছে দুটো ছেলে হয়েছে বলছে কোথা বিয়ে করেছে বে তোর যে রোজ ছেলে হচ্ছে এই যে গা ভরে যাবে বে সেখানে লোকে ভয়ে তার ছেলে নিতে পারছে না গাঁয়ের লোক বলবে তাহলে কি বে রোজ ছেলে ছিল পাঁচ বছর পরে দুটো ছেলে বুঝলি রোজ ছেলে হচ্ছে ছেলে ই কেলেঙ্কারি কোথা রাখবে ছেলে আলেম হবে হাফেজ হবে মুফতি হবে জজ হবে ব্যারিস্ট হবে ছাগলের ছানা জজ হবে বলছে ছাগলের ছানা চারটা করে হয়েছে না দারুণ যাতে ভাই ছাগলের ছানাকে খাওয়াতে হবে ঘাস খাওয়াতে হবে আর এই ছেলেটা যদি বড় হয়ে যায় তা দেখবি জজ ব্যারিস্টার উকিল হাকিম মুক্তার ডক্টর বৈজ্ঞানিক হবে খুব ভালো করে সেই কারণে ছেলে পেলে সবাই বেশি করে নিবে বাবা খুব ছেলে নিবে আর বিবির খুব খাতির করবে আর বিটি ছেলে হলে আমানি খাওয়াবে কিছু কিছু লোক আছে না বেটা ছেলে হয়েছে হাসপাতালে বুঝলে কাটোয়ায় তো শাশুড়ির লেগে শ্বশুর লেগে সালার লেগে অনেক কিছু জামা পাজামা মিষ্টি আর খুশিটার জ্ঞান নাই শাশুড়ি লেগে আন্ডার প্যান্ট শুধু কিনে নিয়ে চলে এসে শাশুড়ি বলছে হ্যাঁ বাপ এটা কি বললো গো আমার আজকে ব্যথা হয়েছে যদি খুশির আর খেয়াল ছিল না তোমার লেগে শুধু আন্ডার প্যান্ট নিয়ে চলেছি ওটা প্রথম তো শ্বশুরকেই দিয়ে দেবে আর বিটি হয়েছে তখন পুঁই শাক খাগা আমানি খাগা ভাত খাগা আর কিছু কিছু শাশুড়ি বললেন এত খারাপ বউ মায়ের বিটি ছেলে হয়েছে তো হাসপাতালে যেয়ে বলছে তোর খুব খারাপ তোর কুল খারাপ তোর পেট খারাপ হ্যাঁ বিটি ছেলে হয়েছে তোর লজ্জা নাই তখন বউটা মাধ্যমিক পাস ছিল তো বুদ্ধি আছে সে বলে হ্যাঁ গো মা আমার একটা বিটি হয়েছে তা খুব খারাপ কোল খারাপ জাত খারাপ তা তুমি বিটি ছেলে তোমার মা বিটি ছেলে তোমার নানি বিটি ছেলে তোমার এক লাইনে অনেকগুলো গো তো বললো তাও তো বটেলো আমার বলাটাই ভুল হলো তো বুঝতে পারলে পাইলে না শাশুড়ির দিকে যে বলবে যে গুগল বিটি বলছি যে তোর খুব খারাপ তা তুই কি খারাপ তোর মায়ের কুক আগে খারাপ তোর নানির কুক আগে খারাপ তোর নানির কুক খারাপ এক লাইন দিয়ে খারাপ যেন তুই বউকে বলছিস তাহলে আর কোনোদিন না আর মেয়েদের যদি বুদ্ধি থাকতো মেয়ে হলে খুশি হতো তার গায়ে তেল দিবে তার পিঠে তেল দিবে তার খেদমত করবে আচ্ছা হয়েছে আমার নাতনি হয়েছে আর নাতি হলে তো আমাদের লাভ বদনা এনে দেবে লোটা এনে দেবে উজুর পানি এনে দেবে লাঠি ধরে ধরে সাথে করে নিয়ে যাবে আর নাতনি হলে নানির লাভ মেয়েদের খুশি হওয়া দরকার আর সব সময় মনে রাখবেন যতগুলো লোক আজকে আছেন বিটি ছেলে হলে জানবেন বীজতলাটা রয়েছে চাষটা চলবে আর বীজতলা না থাকলে আমরা মাটি চাষ করবে বিটি ছেলে না হলে বেটার বাপ করতে হবে সেই বেটা যখন দেড় বছরে দু বছরে তখন কোলে করে নিয়ে আমার বেটা আমার বেটা করে কি লাভে লাইব্রেরিতে বুঝিতে কেবে আমার বেটা তো জানি না নাকি বলে কই আগে কোলে নিয়ে বলে তখন পেশাব পায়খানা করতে হবে মায়ের কাছে থাকতো এখন আমার বেটা বড় হলে বাপের ফুটানি চলবেন না পেশাব করলে মায়ের কোলে পায়খানা করলে মায়ের কোলে শুকনো বিছানাটা বেটাকে দিয়ে মা ভিচা ভিচা নাই মা বলছে বুকে ক্যান্সার হয়েছে তবুই আমার বাচ্চা যেন না তো আল্লাহ বলছে না কি মিস তোমরা নামাজ কায়েম করিবে সবাই বলো নামাজ কায়েম করবো ইনশাল্লাহ বালেক হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়িব তারপরে আল্লাহ বলছেন ও আমর বিল মারুফ অনহানিল মুনকার যাদের তবলিক বুঝে আসছে না তারা শুনে নাও ন্যায়ের আদেশ করবে অন্যায় নিষেধ করবে ওয়াসবির আলামা সাবাকা আর এ কাজ করতে গেলে যা বিপদ আসবে তাতে ধৈর্য ধরবে ইন্না দালিকা আজমিল ওমর এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় মল সাহেব এসে গেছে ভাই এর মনে মল সাহেব এসেছে আবুল কাসম আসেনি আচ্ছা হ্যাঁ টাইম থাকবে যে টাইম দেশি মুরগি না আর সুরসা হুনার পোস্ত হুনার ফুলনি সরু চালের ভাত এই টাইম কি কোনোদিন শেষ হয় গো যেমনি বলছে আর পারবো না বলছে মুরগি খেয়েছেন বলে নাই এটা না বলে নাই কিন্তু সে বলেন লোক আছে তারপরেই আল্লাহ বলছেন ওলা তুসাইল খদ্দাকালিন্নাস লোকের সঙ্গে তোমরা গাল ফুলিয়ে কথা বলো না নম্র হবে মিষ্ট ভাষী হবে মিষ্টি ভাষাতে কথা বলবে ওয়ালা তামশি ফিলার্দে মারাহা আর তোমরা পৃথিবীতে অহংকার করে চলো না পোশাকের অহংকার চাল চলনের অহংকার খাওয়া পড়ার অহংকার এলেম কালামের অহংকার করো না আল্লাহ তালা প্রত্যেকটি আত্মভিমানী অহংকারীকে ভালোবাসেন না সবাই বলুন আত্মভিমানী অহংকারী হব না নরম হব সহজ হব সরল হব আমার নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম সহজ ছিলেন সরল ছিলেন নরম ছিলেন সাদা সিদে ছিলেন আবু হরায়রা বলছেন একটা পোশাক পরতেন একটা লুঙ্গি গায়ে দিতেন একটা লুঙ্গি পরতেন আমার নবীকে এত মানাতো কোন বাদশাকে তার সিংহাসনে মানাতো না বাবজিরা সোনার লাল্লা আমার গুণীজনেরা এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছি ছি ছি ছি ছি বলছেন নবুয়ত পেয়েছে মারো ঝাঁটা বদমাইশকে তার মুরিদরা বলছে হ্যাঁ, নবীজির মতন আমাদের মির্জা গোলামদ কাদিয়ানি খুব সাদা সিদে ছিল বলে কিরকম বলে ডান পায়ের জুতো বাঁ পায়ে পরিলিত বলে সারা পাগল ছিল না সাদা সিদে ছিল ভাই ডান পায়ের জুতো বাঁ পায়ে পড়তো বলছে একদিন মাথায় পাগড়ি বেঁধে চলে আসছে আর মুড়ি ডান্ডার সাথে আছে বলছে হুজুর এটা কি ঝুলছে বলছে ভ্যারি সরি মাই দেয়ার তোমার মায়ের সায়াটা পাগড়ি মনে করে বেঁধে লিয়েছি সর্কি ঝুলছে শালা পাগল বলছে সাদাসিদে আহা হা আমার নবী রাস্তা দিয়ে চলে গেলে মুশকে আম্বরের মতো রাস্তাটা খুশবুদার হয়ে যেত বলুন সুভান আল্লাহ কি পয়গম্বর কি পয়গম্বরের আদর্শ কি পয়গম্বরের ভালোবাসা কি পয়গম্বরের বিবিদের সঙ্গে নেক ব্যবহার হয়তো আয়েশা বলেছেন আমি নবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে যেন দেখেছি যতক্ষণ আমি ছাড়ি নাই ততক্ষণ নবী সেখান থেকে নড়েন নাই আমি আর নবী ছুটাছুটি করেছি কখনোই আমি আগে গেছি কখনো নবী আগে গেছেন শরীর পাতলার উপরে নির্ভর করছে আমার শরীর যখন ভারী হয়ে গেল তখন আমি পিছিয়ে যেতাম আর যখন আমি ছোট্ট ন বছরের ছিলাম তখন আমি এগিয়ে যেতাম কখনো নবী আগাতেন কখনো আমি আগাতাম এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা নবীজির আখলাখ চরিত্র লেনদেন আমার আপনার পর্যন্ত রেখে গেছেন মাদ্রাসা সেটার প্রচার প্রসার করছে কেতাবের মাধ্যমে এলমিয়াত কাবেরিয়াত লিয়াকাত প্রচার করছে গ্রামে গঞ্জে যাচ্ছে মাসলা মাসাইল ফেকা উসুল দিচ্ছেন বেদাতি আপনার অন্যায়কারীদের সঙ্গে তর্ক বিতর্ক তাদের সঙ্গে কোরআন হাদিসের বাহাস ও জাদেল হম্বিল্লতি হিয়াসান খুব সুন্দর জিনিস দিয়ে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে সেটাও দোষের নয় মহানা আব্দুল কাদির সাহেবকে অনুরোধ করছি হাজরত মহানা আবুল কাসিম রাসুলি সাহেবকে স্টেজে নিয়ে আসুন তেনার টাইম হয়ে যাচ্ছে আনেন না দেরি করে আনবেন তাহলে আমাকে বলতে হবে অনেকক্ষণ ওটাও কায়দা একটা বলছি বলছি বলছি বাবা চুপ করে তোরা জড়ায় না যা মাল সালোয়ার করছে করবো যে বলতে হবে বই কি বসে আছে যখন তখন বলবো বই কি বলবো কি বলবো ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভাই জানি নামন কোথায় কখন পথেই বসে রয় আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়েই পড়ি তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ তোমার রূপের আবির মেকে রূপের অভিমান নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার দান সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাসি নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি লতাই পাতাই ফুল রাজে তোমার মোহন রূপ নিখিল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ তোমার প্রেমের করব পূজা শক্তি সে তো নাই তবুও দাসের নাক কদম তলাই দিতেই হবে ঠাই একটা নাতে রসুল পড়ছি বাবা আজকাল নাতে রসুল গানের সুরে নানা রকম গজল ফজল পড়ে দিচ্ছে নাতে রসুল মানে হচ্ছে হুজুরের প্রশংসা গীতি মরুর বুকে বহে কার এ প্রেমের পিজুষ ধারা এ কার অনুরাগে সকল বাঁধন হলো সারা তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে মনের মাটি শোনা হলো তোমার পরশ গুণে তুমি এলে উজ্জ্বল হলো আন্ধার ঘন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 চিনি আমাদের জানাশোনা এ ভাই এখানে আসুন বসুন এই আমি এলেন বলে আমি বাঁচলাম আমরা দোয়া শেষ করে যাব শেষ দোয়াতে আমরা অবশ্যই শরিক হব হাজরত মাওনা আবুল কাসিম রসুলি সাহেবের শেষ বক্তব্য তেনার বক্তব্যের পরে সভা শেষ হয়ে যাবে আমরা শেষ রাত্রে শেষ দোয়া করে তবে লোকসানে উপকারে অপকারে আমাদের রব আমাদের আল্লাহ তারপরে তারা আপদে বিপদে আলুর দাম কমাতে নড়াচড়া করে নাই ইন্নাল্লাযীনা রব বোন আল্লাহ সুম্মা ইসতাকামু ইস্তেকামত দৃঢ়তা আল্লাহকে রব বলার পরে আর তারা নড়ে নাই সুদ বাড়ি তাড়ি মদ খাওয়া জুয়া খেলা লটারি আপনার দিকে বেটার বিয়েতে পণ নেওয়া আর এখনকার লোকরা আবার অনেকজন বলছে পণ লোবো না তার বিটির লেগে বিয়ে দেবো যার আর ছেলে পেলে নাই একটি মেয়ে শিলনোড়া শুদ্ধ মেরে নেবো যে আল্লাহকে বলবো আল্লাহ পণ তো লি নাই সব মেরে লিছি কিন্তু কায়দা করে মেরেছি গুণা হবে আল্লাহ বললে না কিচ্ছু আমরা খালি বল আই কবরকে ফেরেস তারা রেডি আছে चला नीयत में गड़बड़ मौज में खराबी मुझे फोन तो ले ही लेगा लेकिन गोलमाल कुछ करेगा বলছে ভাই আমার ছেলের বিয়ে দেবো ফোন ফোন না দেখবে যদি থাকে একজনা দেখলে সাতটা বিধি চোদ্দটা ফেটা বললো ওই গায়ে খুব কাদা হয় ওখানেও হবে না তার মানে সে একটি খুঁজছে সিল নুড়া দো দালান সব মেরে নেবো আর আল্লাহকে বলবো আল্লাহ বিনা ফোনে বিয়ে দিয়েছি তুমি সব জানো বলে আমি সব জানি সব মেরে লিয়েছিস আর একবার খালি কি বলছেন নাম আপনারা বিনা ফোনে বিয়ে আর আজকাল আবার এই হেড মলানারা এই বড় বড় মৌলবীরা এরা বলছে মিলাদ পড়তে গেলে জালসা করতে ভাই ইনশাল্লাহ বিয়েতে পণ না এখনকার ছেলেরা বলছে ইনশাল্লাহ লোব না তার কারণ সে যে জানছে বিয়ে করবই না I love you come here আমরা তো দার্জিলিং চলে যাবো শালা ইনশাল্লাহ বলতে কষ্ট কোথায় বলবে ইনশাল্লাহ বিয়ে তো করবো না এবারে যখন বিয়ে হচ্ছে না ছেলেরা মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে তখন ঠকা কাদের হচ্ছে মাদ্রাসায় দেড় হাজার বিয়ে পড়িয়ে পেত কুড়ি টাকা তখন উনি বলছেন রব্বানা জানলাম না কুড়ি টাকা চলে গেল আজকে আব্দুর রহমান আর দুজন নামাজে দোয়া করবে কোথাও বলছে আব্দুর রহমান আর পিয়ারি পালিয়ে গেছে আমার কুড়ি টাকা গেছে লোকরা খালি মৌলবীদিকে ধরে নিয়ে যাচ্ছে দোয়া কর আমার লেগে মৌলবীদের অবস্থা দেখো এই দেখো বাবা আমি বলেছি যে যাতে জাত কাটে আমি মৌলবী ফলবি লই পরে পাস করেছি সব বড়ে বড়ে আমার আগে সোহল मौलाना सौरभ भाई हमारे बाद में আবুল কাসেম রসুলি মুর্শিদাবাদ চৌবিশ পরগনা বি ওনার বাপের নাম গুলাম রসুল তাতে নিজেকে রাসুলই বলেন অনেকেই জানে না মনে করছে বোধহয় পয়গম্বর টয়গম্বর হবে ওটা ভেবো না ওর বাপের নাম গুলাম রসুল গুলাম রসুলের বেটা আবুল কাসেম রসুলি লোকে মনে করছে কি না হবে সে আমি একদিন জমি রেজিস্ট্রি করতে গেছি কুদ্দুস সাহেব আমার সাথে ছিল এই যে এখানে তো আমাকে বললে এটা নিয়ে যে হাকিমের কাছে জমা দাও হাকিম বললো আপনার নাম আমরা মোহাম্মদ শওকত আলী এমনি আব্দুল করিম এবনে কাসিমউদ্দিন নাসিরুদ্দিন উচ্চ গ্রামী সুমল প্রসাদী আল মাজাহিরি আল বঞ্জালি আল হিন্দি বলে আপনার সব রেডি আছে সালা দেখলো ওরে ভাবে মুসিবত একটা লোকের এত বড় নাম তাহলে আমার হাকিমগিরি শেষ হয়ে যাবো আপনার সব ঠিক হয়ে গেছে আমাকে জিজ্ঞেস করলে কি হলো বললো সব ঠিক বলছে বলে কাগজও দেখবো না তোমার কিছু করুন তুমি ঘর চলে যাও সব রেডি করে দিয়েছি সাল্লার নাম জিজ্ঞেস করবি তো অনেক সময় নামে মানুষে মনে করে কি না যিনি বটে আবুল কাসেম ভাই ওনার বাপের নাম গুলাম রসুল তাঁতি রসুলি আর আমরা মৌলবী শকত মাজাহিরি মাজাল উলুম একটা আপনার যে মাদ্রাসা আছে সাহারানপুরে সেখানে কিছুদিন পড়েছিলাম বলে এই তুমি মুখটা দেখে গেলে কেনে পয়সা লাগবে আলাদা কায়দা করে ও কিনারে কিনারে যাচ্ছে দেখে নিলে কিন্তু আর জানা নাই যে লোকটা খোঁড়া আর ইয়ার বিয়ে হবে না ও মানে দেখতেই যে পাত্রটা যদি ভালো হয় তা খোঁজ দেবো সে গুড়ে বালি নাই দুটো পায়ে একবারই কায়দা হয়ে গেছে আর যদিও বা ভালো হতো এই মৌলবীরা এই সোহরাব ভাই আবুল কাসেম রসুলি আবুল কাসেম ভাই বর্ধমানি এরা বলছে রব্বানা জানাম না শকত সাহেব পড়ে আছে আমাদের জলসার দিন কামাই হবে না উশালা পড়ে আছে আমাদের বাজার দেন দেন চলছে ও ভালো থাকছে আমার দিকে নেবেন না সেখানে ওরা দোয়া করে তো খোঁড়া করে রেখেছে আমি কি বুঝছি না গো তো মৌলবীরা ওয়াজ খারাপ করছে না ওয়াজ ভালো বাবুল এই আমাদের সৌরভ ভাই কি বলে গেলেন আমি শুনি নাই তবে আলেম ভালো তো ওয়াজ ভালো করছে সবাই কিন্তু মৌলবীরা যখন বলে সাত হাজার না হলে যাবো না তখন আমার মনে মনে শালা কবরের দিকে আগে মারবে রে জায়েজ আছে ওয়াজ করে পয়সা নেওয়া ফেতোয়া জায়েজ তাহলেই করবেন কেন এই উত্তরটা কে দেবে আমার বই আছে বুঝলেন একটা আমার বই শেরেক বেদাতকে জানুন বাঁচুন তাতে লিখেছি যে মানুষের থুতু তরকারিতে পড়ে গেলে সেটা খাওয়া যায় যে আপনারা কি বলছেন বলুন হ্যাঁ। থুতু তরকারিতে পড়ে গেছে আনতে যে বইয়ের দাঁতটা ফুগলা কথা বলতে যে ফা করে মেরেছে গোস্তলাওয়ালা হাঁড়িতে খাওয়া যায় যাচ্ছে না না যায় হ্যাঁ কি যে বলে যায় যাচ্ছে তাহলে থুপ দিয়ে দিয়ে খাবে কাল থেকে তবে কি একজন আমাকে বলছে আপনি যাই লেগেছেন আমি হবে যাই লেগেছি মানে থুপ দিয়ে দিয়ে খাবি নাকি বাই চান্স ইন কেস যদি স্লিপ করে মারে মাল তরকারিতে এই যে ইনারা এতগুলো বাবুরচি এনেছে আর আঠাশটা গরু আনছে বুড়ো বাবুরচিও তাতে ফুকুরে যদি চলে যায় তো ওই গোস্তর পতিলা কি ফেলে দেবো যান ভরে খাবো কারণ আমাদের কাছে এটো বলে কিচ্ছু নাই আল্লাহর নবী থুতু আর হজরতের নবী করিম সামের থুতুকে আল্লাহ এক কাছে করেছেন হয়তো আয়সা নিজে গর্ব করে বলছেন যে আব্দুর রহমান আমার ভাই দাঁতন হাতে করে এসছেন আমার স্বামী নবীজি দাঁতনটার দিকে চেয়ে আছেন আমি বললাম দেবো বললে দাও আমি হাতে করে নিয়ে নবীর হাতে দিলাম নবী চিবালেন কিন্তু পাচ্ছিলেন না আমি দাঁতনটা হাতে করে নিয়ে চিবিয়ে নরম করে নবীকে দিলাম তারপরে নবী দাঁতন করলেন তিনি বলেছেন আমি বড় ভাগ্যবতী আমার স্বামীকে আমার স্বামী আর আমার মানে নবীজির আর আমার থুতুকে আল্লাহ দুনিয়া থেকে তিনার যাবার সময় এক কাছে করেছে বিশ্বনবী তাই বলেছেন স্বামী স্ত্রীর এটো স্ত্রী স্বামীর এটো খাবে ইসলামে এটো বলে কিছু নাই এটা তাদের আরোগ্যের কারণ হবে কারো কোনো অসুখ থাকলে ভালো হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহ একসাথে খাবে আমাদের যে একসাথে খাচ্ছে সে তো আর বলে কাজ নাই বিয়ের রাত্রিতেই প্রথম রাত্রিতে বাসর জোফা ফুলশয্যা প্রথম রাত্রি স্ত্রী স্বামীকে বলছে আমি তোমার মা বাপের ভাত রাখতে পারবো না বলছি খেপি রান তো আমরা দুদিন রাঁধবি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবো করে আলাদা হয়ে যাবো কাজে কাজে আপনার ওসব চিন্তা নাই একটা একটা করে বলবো বাবা তবে আমি জমাতকে বলবো দোষ আপনাদেরও খানিকটা বটে যে বলবে দশ হাজার বিশ হাজার না হলে যাব না আমি সমাজকে অনুরোধ করবো তাদেরকে আমরা নেবো না ওয়াজ শুনতে হবে না চ্যালেঞ্জ দিচ্ছে পঁচিশ হাজার চাই বিশ হাজার চাই টাকা এতটা নেবো না আপনিও বলুন আমরা তাদিকে নেবো না তাদের ভালো হবে আপনাদের ভালো হবে তা নাহলে ওই রকম মৌলবীদের মার কবরে দেখার মতন হবে অনেক সাধারণ লোক জান্নাতে যাবে আর আমার মতো পরেশগার লোক বাইরে দাঁড়িয়ে থাকবে বলুন সুবান আল্লাহ বড় লোকের থেকে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কত বছর আগে পাঁচশো বছর আগে কে বলেছেন বিশ্বনবী তাতে চোখে শর্মা লাগিয়ে আতর লাগিয়ে বড় বড় পাগড়ি আমার মতন পরে পরেজগার সাজছ যদি বাইরে ভেতরে পরেজগার না হও কালকে ফেসে যাবে কাল ফেসে যাবে আর কত সাধারণ লাঠি হাতে করে খুঁড়া পাড়া বুড়ো পাড়া পাঞ্জেগানা নামাজ পড়ে তিরিশটা রমজানের রোজা রাখে বাইরে ভেতরে আল্লাহকে ভয় করে তাদের বেড়া পার হয়ে যাবে আর আমাকে সুরমা সমেত পিটুবে আত সমেত বেঁধে রাখবে সেখানে কথা ভালো করে শোনেন পরের গাড়ি দেখিয়ে লাভ নাই দু তিন দিন তবলিগে যাচ্ছে কেউ পাঁচ দিন মক্তবে যাচ্ছে কেউ ছ দিন মৌলবীর কাছে আসছে কেউ জেকেরের মজলিসে আসছে কেউ মাদ্রাসায় উঠা বসা করছে মিম্বর হচ্ছে হয়ে সব পরেজগার হয়ে যাচ্ছে সুরমা রাতর আর জামা আমার জামা এত বড় তার জামা এত বড় দেখে মনে হচ্ছে যেন দেওবন্দের শেখুল হাদিস মসজিদে গেছি আমরাও আছি এ নিয়েও আছে তাকে লোকে ঠেলে দিলে নামাজ পড়াও সে ঘুরে দাঁড়িয়ে বললে আমি বাবুরছি বলে জামাটা বড় যাবে বললে জামাটা একটু বড় করাইছি তো বললো জামা দেখে আমরা মনে করলাম যে হুঁ কাচু সেখানে আমি একবার ওয়াজ করেছিলাম লোকে রাগ করে আমার কথায় আমি বলেছিলাম যারা বড় জামা গায়ে দেবে আর মৌলবি মোল্লা আবেদকারী লয় তাদের কলারে লেখে দাও যা ভাবছো তা লয় যা ভাবছো তা লয় আর তা নাহলে মৌলবীদের কলারে লেখে দাও মাজাহেরি দেওবন্দি ফুল্লানে ফুল্লানে লোকে যাতে চিনতে পারে মালটা কোথাকার হেরনপুরি না আপনার দিকে কাশীপুরের হাটের তা নাহলে লোকে ঠকা হবে লোক ঠকে যাবে আলেম ওলামাদিকে এত শ্রদ্ধা করে আমাদিকে যে আমাদের পানি পড়ার ফুগ নেয় তাতে তাদের কাজ হয় আমাদের হাতটা তার গায়ে বুলিয়ে দিলে লাভ হয় অথচ আমরা বাইরে ভেতরে পরেশগার হতে পারি না সবাই দোয়া করুন আল্লাহ আমাদেরকে পরেশ গাড়ি দান করুক বলো আমিন সুম্মা আমিন বাইরে ভেতরে কথাই বার্তায় চালে চলনে লেনে দেনে ওয়াজের নসি হতে এখন আমাদের পরিস্থিতিটা এর সব খালি হাসবে তো আমার ওয়াজ শুনে খালি হাসেন আমাদের পরিস্থিতিটা কোথায় এসে দাঁড়াইছে জানেন একজন মেয়ে মানুষ খুব কালো পাড়া দেখতে বিশ্রী দাঁতগুলো বেরোনো তার স্বামীকে বলছে হ্যাঁ গো আমি মরে গেলে তোমার কি হবে তার স্বামী বলছে এখন যা হচ্ছে তাই হবে তো আপনাদের ওয়াজ নসিহতটা এখন কিরম মনে হচ্ছে জানেন বাবা এই আপনাদিকে আমাদিকে দেখে সুরমা দেখে আতর দেখে যে এখন যা হচ্ছে পরে তাই হবে খুব ভালো করে বোঝেন সবাই বলেন বাইরে ভেতরে পরের গার হবো ইনশাল্লাহ আহা হা আপনাকে দেখলে যান ঠান্ডা হয়ে যাবে যান জুড়িয়ে যাবে আপনার বিসমিল্লার দাম আলাদা হবে লাহাউলা ইল্লা বিল্লার দাম আলাদা হবে আমরা দোয়া শিখিয়ে দিচ্ছি কিন্তু দোয়া পড়বে কি সব তো পকেট মার চিটিং বাস চারশো বিশ সালা লোকের ঘড়ি চুরি করে বলছে মোবাইল যদি কেউ পাবে দিবেন সে আর মোবাইল দেয় সিম খুলে দিয়েছে বলে শালা ফোন করলে পাবি না দেখ সে আমি একবার ওয়াজ করছিলাম একজনের লোক একজনের জমির আলে বুঝলেন লাঠি করে ভুলুক করে দিয়েছে সে ভুলুকের সুজান নামাজ পড়ছে আর যার জমির পানি মরে যাচ্ছে সে খালি চারিদিক ঘুরছে বলছে পানিটা কোন দিকে মরছে ভুয়ে তো ভুলুক নাই কিন্তু সে বলছে শালা এমন জায়গায় দাঁড়াইছি সামনে আসতে পারবি না পানি শেষ করে তবে সালাম ফিরবো সুরা বাকারা ধরেছে বুঝলেন পানি শেষ হয়ে গেলে সালাম ফিরবো কোনো চিন্তা নাই তুই শালা ঘুরে মরে যা আচ্ছা এইরকম নামাজি যদি আমরা হই জান্নাতের কোথা রাখবে বলুন আহা হা কেলি দিবে কেলি দেবে সেই আমি একবার ওয়াজ করেছিলাম যে একজনা শাশুড়ি একটা কেক কিনেছে কিনে বিটিকে বলছে লুকিয়ে খেয়েলিরা তোর ভাবিকে দেখায় না আর চালে খুদ ম্যাট করেছে গরিব মুনি ধরতে পারে নাই যে কবরে ফেরে তারা বলছে খালা ওটা সে মনে করছে গরমকালের দিন তরমুজের নাস্তা করাবে ও উঠে জুত করে বসেছে আর বাবলার ডাল বুঝলেন ধাম করে চালাইছে বলে কি ব্যাপার বলে একটা কিনে হিলি কিনে বিটিকে দিলি বউকে দিই নাই বলে না একটু গোলমাল হলো বাপ বলে চালে খুদ ম্যাট করে দেবো বলে করে নিলাম বলে পিঠ ফাটিয়ে দেবো বলে আমার ব্যাটার লেগে করে নিলাম ব্যাটাকে ডাকো ব্যাটা কবর থেকে এলো সারা পাশে কবর ছিল বলে মা আমি খুঁজ ম্যাট করতে বলি নাই তোমাকে মারছে তুমি বুঝে লাও বলে হ্যাঁ ব্যাটা এইরকম অবস্থা বলে এইরকম অবস্থা কেয়ামতের দিনে বেটা বইয়ের বউ বেটার স্বামী স্ত্রীর স্ত্রী স্বামী আমি আপনার আপনি আমার মৌলবী মোল্লা পীর ফকির কারো হবে না আপনি কারনি আপনি ভরনি সবাই আজ থেকে বলুন নিজের নিজে পরেজগার হবো বলুন ইনশাল্লাহ কসম খুদার করে বলছি কোন মল্লী সাহেব পীর সাহেব হাফেজ সাহেব কারি সাহেব মুজাম্মিল সাহেব কোথায় গেল মুজাম্মিল সাহেব নাই এখানে পালিয়ে গিয়েছে না সাঁঝবেলাই ছিল এই মুজাম্মেল সাহেব এই সব বুড়ো সাহেব যত আছে কেউ কারো এতটুকু উপকার করতে পারবে না আপনি করনি আপনি ভরনি নসিহত করতে পারবেন নসিহত যেটা আমি করছি এখন সবাই মনে মনে করুন কৈফনের জলগায় পরেজগার হব মোত্তাকি হব এলেম কালামের জলসা মাদ্রাসার জলসা ওলামাদের জলসা বুজুরগানের দিনদের জলসা দারুম দেওবান থেকে ফজিলত নিয়ে আমাদের দেওবানের ওস্তাদরা এসছেন সেই সমস্ত জলসায় এলেম কালামের বাস হবে কিন্তু আজকে দুঃখ রাখার জায়গা নাই কোনটা বলবো কোনটা বলবো না কি বলবো কি বলবো না আজকে এলেম কালাম আজকে মাইকেল মধুসূদন দত্তের কবিতা শুনেছেন চোদ্দ অক্ষরের আজকে শরৎচন্দ্রের সাহিত্য দেখেছেন কিং বিমূঢ় শরৎচন্দ্রের সাহিত্য আরো দামি বাংলা দেখেছেন নিরসতরু বড় পুরত ভাগে কিন্তু কোরআন দেখেন নাই কোরআন পড়ছে পড়ছেন পড়লেন পড়লাম কোরআন একবার দেখেন নাই বলছে কি চোদ্দ ছন্দ দেখেছ ছন্দে অলঙ্কারে সাহিত্যে বর্ণনায় বর্ণনা ছটায় কোরআন একবার চেয়ে দেখো সবাই একবার চেয়ে দেখুন يا أيها المزمل قم الليل إلا قليلا لا مالك أبنكس منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا لا مالك إنا سنلقي عليك قولا ثقيلا لا مالك إن ناشية الليل هي أشد وطئا وأقوى قيلا لا مالك إن لك في النهار صبحا طويلا لا مالك ফিল বাবা হবে পাগল হয়ে যাবেন আপনি আল্লাহর ইচ্ছা যা বলতে চাইছেন তার ভাব প্রকাশ পেতে হবে অলংকার ছন্দ এবং লামালিব দিয়ে আয়ত্তা শেষ হতে হবে পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় পাগল হয়ে যাবেন আপনি والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها সব ছোটহা গোটা সুরাটা পাগল হয়ে যাওয়া ছাড়া আপনার উপায় নাই এই ছন্দ এই অলঙ্কার গোটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় আর নানা রকম ছন্দ অলঙ্কার সবারই কাছে আছে আল্লাহ নবীকে যখন মক্কার কবিরা বুঝাতে গেল যে তিনশো ষাটটা ঠাকুর ঠিকই আছে তো তাকে Abu Jahl Utbah Shaybah Mughira কবিদিকে পাঠালো তোমাদের ছন্দে লালিত্যে নবীকে বুঝিয়ে দাও তিনশো ষাটটা রাইট তারা গেল নবী বললেন কি ব্যাপার বললেন হ্যাঁ আমরা আপনাকে এসছি বলতে বলো বলো তারা অনেকক্ষণ বলল ইসলামের তরিকা হচ্ছে যে কথা বলবে আরেকজন চুপ থাকবে তার বলা হলে সে বলবে আমাদের মেয়েদের তরিকা হচ্ছে এগারোটা মেয়ে একসাথে কথা বলবে কে কার শুনবি শোন রক্ত শূন্য হলো হয়ে ফিরে যাচ্ছে আর বাইরে ইন্তজার করছিল বেঈমানরা কি হলো বলো কি হলো বলো তারা বললে জামানাতের কসম করে বলছি যে বাণী নবী শোনালেন এ বাণী কোনো মানুষের হতে পারে না তখন বেঈমানরা বলল বললাম পাঠাও না যে যাবে তাকে জাদু করে দেবে জাদু করে দিয়েছে এই তিনটে মাল গেল বললাম পাঠায় না নবীর কাছে যে যাবে সে আর কোনোদিন ফিরবে না কেন একটা বিরাট গুণের কথা বলে দিই আমাদের সকলের মধ্যে যেন সে গুণ থাকে সবারই মধ্যে সে গুণ রাখার চেষ্টা করে বললেন ইনশাল্লাহ কোরআনের আয়েত فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظا قلبي لانفضوا من حولك آه فبما رحمة من الله لنت لهم লিনটা মানে হচ্ছে নরম কোমল ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা আল্লাহর মেহেরবানি ওগো নবী আল্লাহ আপনাকে নরম তৈরি করেছেন সবাই বলুন আজ থেকে নরম হব বলুন ইনশাল্লাহ কোথায় নরম হবেন বাবরি মসজিদ ভেঙে গেলে বলে শালা কাঁদা কাটা করিয়ে নেবে গায়ের তো সুদ ভেঙে দিবে চুপ করবে আর বউকে মারবার সময় বলছে আমাকে ছেড়ে দে ফাটিয়ে দেবো খালি ঠ্যাঙ্গাটা দিয়ে দেখ পিঠ ফাটিয়ে দেবো নরম হব বিবিকে মারবো না ধমকাবো না কটু কথা বলবো না ছেলেকে কষ্ট দেবো না ছেলের বেজ্জত করবো না ভাইকে কষ্ট দেবো না ইমামকে কষ্ট দেবো না আলে মোলামার বিরুদ্ধে যাবো না মাদ্রাসা মুক্তদের বিরোধিতা করবো না নরম হব নম্র হব বিনয়ী হব বলুন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظا قلبي ফাজ্জান আর গলিজান কলবি ফাজ্জান মানে হচ্ছে কর্কশ ভাষী গালিজ মানে হচ্ছে শক্ত কল মানে হৃদয় যদি তুমি কঠিন হৃদয়ের কর্কশ ভাসি হতে লোকরা তোমার কাছ থেকে সরে যেত তাই সদর মুদার্রিসে হলে জামাতে আমির হলে ইমাম হলে স্বামী হলে ঘরের কর্তা হলে নরম মিজাজের হতে হবে দেশের রাজা হলে মুখ্যমন্ত্রী হলে নরম হতে হবে গরম হলে কড়া হলে লোকরা আস্তে আস্তে সরে যাবে পরের ইলেকশনে আর ভোট পাবে না বলে সারা বহুত জ্বলাইছে আলুর দাম কমিয়ে দিয়ে এলো কয়লা বিক্রি করতে ভোট দিন ওকে কাকে তা বলবো না আর ভোট দিন ওকে কারো নামও করবো না খালি মমতাকে আমি খালা বলি তাই আমি আমার খালার নাম বলবো কারো কথা শুনবো না আর বুদ্ধদেবকে চাচা বলি তাতে তারও নাম বলবো সোনিয়া ফুপু হয় মনমোহন চাচা হয় নাম বলবো ওরা আমাদিকে ধরবেও না এই যে মৌলবীরা কৈথনের আঠাশটা গরু জবাই তেমনি প্যান্ডেল তেমনি মাইক তেমনি জলসা পুলিশ ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে বলছে মল সাহেব এইদিকে পেরিয়ে যান আমাদেরকে ধরে নিয়ে চলো বলে ওরে বাবরে তোমাদেরকে নিজে কি ঝামেলায় পড়বো তার ঠিক নাই পুলিশরা সব ভাইকে ধরবে খালি সিদ্দিকগুলো ভাইকে নিয়ে যেতে চাইবে না বলে জেলখানায় যে ঝামেলা করবে কোথায় আছে কোরআনে ইউসুফ নবীকে জেলখানাতে ভরেছে নবী বলছেন আর বাবু মোতাফার রেকুনা খৈরুন আমিল্লাইল ওয়াগিদিল কহার হে জেলের কয়েদি তোমরা বলো অনেকগুলো ক্ষুদা ভালো নাই একটা ক্ষুদা ভালো বলছে ওকে তাড়াতাড়ি জেল থেকে বার করে জেলখানা শুধু খারাপ করে দিবে কয়েদিরা শুধু খারাপ হবে সেখানে আমাদেরকে জেলখানায় নিয়ে গেলে কি ঝামেলা বলে দেন দাও উজুর পানি দাও স্টেঞ্জার ঢেলা দাও এরকম চাপ চাই আমরা এইটুকু ঢেলা করি তো আমরা এত বড় চাই কুড়িটা ডেলা বই আলামার হয়ে যাবে বলে ই কি বলবি গো পেশাব করবে তো তিনটে ডেলা এরকম দেড় কেজি ওজনে শালা ওগুলো কি করছে তা আল্লাহ জানে বলে ওবে ওকে কুলুক করা বলে আচ্ছা আপনারা সবাই অনেক লোকেই তো কুলুক করে কুলুক করে জানো মৌলবীদের কাছে এই কারণে আস্তায় হজরত ভালো আছে না সালাম হজরতের কাছে আলাদা মাল আছে সব বলছে কিন্তু দুয়ানা মাল রেখেছে সব আওয়ামকে দেয় নাই কুলুক করাটা বলেন নাই গ্রীষ্মকালে কুলুক আলাদা শীতকালে কুলুক আলাদা জানো ঢেলাটা নিয়ে গ্রীষ্মকালে কোন দিক থেকে কোন দিকে চালাবে আর শীতকালে কোন দিকে চালাবে অনেক লোকই জানে না মেয়ে মানুষদের কোন কালে কেমন চালাবে অনেক লোকই জানে না আর আমাদের নুরুলে যা পড়লেই জেনে নেবে এজা কানাতিল খুশিয়া তো মুদাল্লাতান মাল যাও লটকা হওয়া হোগা तो ढेला सामने से पीछे की तरफ जाएगा और अगर आप पीछे से सामने को लाएगा तो लथपथ हो जाएगा फेर फेरा नहीं पाएगा ना होले शेखर ने बोलते सामने से पीछे उसके बाद पीछे से सामने उसके बाद सामने से पीछे तीन बार और यदि गायर मुदल्ला है झूला ना हो शीतकाल खेचे धरे आते তাহলে পিছে সে সামনে সামনে সে পিছে সামনে সে পিছে আর মেয়েরা হর হালতে শীত হোক গ্রীষ্ম হোক সামনে সে পিছে কখনোই পিছে সে সামনে আনবে না বলুন এই স্টেঞ্জাটা কে কে জানেন বলুন আচ্ছা ঢেলাটা কিসে করে ধরবেন বা হাতে না ডান হাতে আমার ওস্তাদ মৌলানা মহিনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ মারকাদম মুরাদাবাদী তিনি বলেছেন এই দুটো ইড়ির মাঝখানে ঢেলাটা ধরবে ধরে পাছাটা গেঁদে বসবে যে এইরকম ভাবে ধরে এইরকম ভাবে স্টেঞ্জা করবে বলুন কে কে করবেন বলুন তাহলে পিসব খানা মায়ে গড়াগড়ি যেতে হবে মৌলবীরা বলে না এইসব লোক গোপন রেখেছে লুকিয়ে কত বলবো দিকে আর মজা যা লিখছে তো এরাই লিখছে স্বামী স্ত্রীর मोहब्बत एक साथ खाना স্বামী স্ত্রী से मोहब्बत करना बीबी से अच्छा बर्ताव करना ये तो आले मोलामा और बुजुर्गान दीन हक्कानी যারা তারা দুনিয়াতেই আর দুনিয়া কুল্লুহা মাতা খৈরু মাতাই দুনিয়াল মারাতুস সালিহা দুনিয়াটা গোটাই লাভদায়ক সব থেকে লাভদায়ক সতী সাধ্যবতী বিবি যার কপালে পরেশগার মোত্তাকি আল্লাহ আলী জুটে যাবে দুনিয়াতে জান্নাত পাবে আর যার কপালে খান্না চিল্লাজি জুটে যাবে তার কোরবানি গরু সার করে পাঠিয়ে দিবে এমন কুন্দুর লাগবে কোরবানির দিনে বলে খাবো না তো ওকে তাকে বলে খান্না চিল্লাজি জিন্নাতি বিবি বিনা ফোনে বেটার বিয়ে দেন তো ये एलएम कलम मदरसा जलसा बाबा इल्मियात আর ফুলানি আর ফুলানে লিয়াকাত আর ফুলানি আর বুখারি মুসলিম এখানে কত ইলমিয়াতের কথা বলবো কোরআনের ছন্দের কথা কথা বলবো একটা কথা বলি আপনারা বহুত কবি দেখেছেন কবি রবি ঠাকুর কবি নজরুল কবি ফুলানে আমাদের মৌলবীদের কাছে এগুলো সব কবি লয় কুমুর পাড়ার গরুর